পুরুষ মুসল্লিয়ানগণ মসজিদ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে কেয়ামতের উপর আলোচনা করার জন্য কালকে মোতাল্লি ভাই ফোন করেছিলেন কথা হয়েছিল আমি বললাম যে শেরকের একটি বিরাট ব্যাপক সময় চলছে এই মুহূর্তে খুব ঘটা করে আনুষ্ঠানিকভাবে মুসলিমদের একটি দৃষ্টি আকর্ষণ করা দরকার বোধহয় বেশি জরুরি আপনার বিষয়টা না হয় পরের খোতবায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশা আল্লাহ বলার চেষ্টা করব শির্ক বিষয়টি হল তাওহীদের বিপরীতে বহুত আলোচনা হয়েছে হচ্ছে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন তুমি খেয়াল করিয়ে দাও স্মরণ করিয়ে দাও মুমিনদের জন্য সেটা উপকারী হবে আর কোরআন এমন বিষয় যেটা পুরাতন হয় না আর তাওহীদ এবং শিরিক দুইটি ইসলামের মূল বিষয় তৌহিদ এবং শিরক ইসলামের মূল বিষয় তৌহিদ ধারণ করা শিরক প্রত্যাখ্যান করা এই দুইটি বিষয়ের মধ্যে যদি কারো কোনো ধরনের গলত থাকে এই দান করে খয়রাত করে তাহাজ্জুদ করে কত কিছু করে কিছুই হবে না আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা তাওহীদ বিহীন আমল আর শিরেকের সাথে মিশ্রিত আমল যতই করুক না কেন ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমাল যত ধরনের আমল তারা করুক না কেন আল্লাহ পাক আমল কো স্বীকার করেন নাই যত আমল কত হাসপাতাল তো কত আমাদের মোশরেক ভাইরা করেছেন সেগুলো আমল যত হাসপাতাল আমাদের টাঙ্গাইলের যেটা হাসপাতাল কুমুদিনী হাসপাতাল এসকে হাসপাতাল ময়মনসিংহের বড় বড় জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে যত আনন্দমোহন কলেজ এই কলেজগুলা এই হাসপাতালগুলা আমাদের মোশরেক ভাইদের করা তাদের বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাগরিক হিসেবে আমাদের কোনো কথা নেই নাগরিক হিসেবে তারা এদেশের নাগরিক যেখানকার নাগরিক হোক হোক না কেন তারা তাদের ধর্মীয় অধিকার তারা পালন করবেন তাদের খাদ্যা খাদ্যের মধ্যে আমাদের কোনো বাধা দিতে যাব না মদ এবং সুর মুসলমানের জন্য হারাম কিন্তু হিন্দু ভাইরা যদি মনে করেন তাদের খাদ্য ইসলাম কখনো বলেনি যে তাদের ঘরে ঘরে যে মদ এবং হিন্দুদের ঘরে গিয়া এটা শুকর তাল্লাশি করতে ইসলাম বলেনি ইসলামে এত বড় এত উদার এত মহৎ ভারতের মোশরেকরা গরুকে পরবর্তীতে পূজা করা শুরু করেছে বেদেও গরু জবাই করার নির্দেশ রয়েছে দেবতারা গরু খেয়ে সুখী হন ঋষিরা দেবী গরু খান বেদে পরিষ্কার উল্লেখ আছে গীতার মধ্যে যাগ যজ্ঞের কথা প্রচুর উল্লেখ আছে ধর্ম তারা মূলত মানেন না রাজনীতি করেন কুরাজনীতি মুসলমানের বিরুদ্ধে আর ধর্ম বলতে তারা আচার অনুষ্ঠান দৈনিক বানান যেটা সেইটাই কাজেই তাদের নাগরিক অধিকার নিয়ে আমরা আপনার সুয়র খান ইসলাম নিষেধ করবে না ইসলাম নিষেধ করছে মুসলমানদেরকে ওটা আপনার ধর্ম আপনার পালন করুন কিন্তু মোশেকেরা মুসলমানদেরকে অতটুকু অধিকার দেয়নি যে তারা তাদের খাওয়াটা খেয়ে বাঁচবে এখানেই তাদের নিচুতা রাষ্ট্রীয়ভাবে ইসলাম অনেক উদার অনেক মহৎ অনেক উঁচু মানের ধর্ম সম্মানিত ভাই নাগরিক অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে জাগার অধিকার রাখবে থাকবে ধর্মীয় অধিকার থাকবে উনিশশো সালে রাহুল লাহোর রেজুলেশন সেটা পাশ করা ছয়চল্লিশ সালের একেবারে দিল্লি কনভেনশন সেটা পাশ করে শেখ সাহেব সেগুলো বিস্তারিত উল্লেখ করেছেন তারা অসমাপ্ত আত্মজীবনীতে রাষ্ট্রবিজ্ঞানের বইগুলোতে সেগুলো রয়েছে আমি সেগুলো না কথা বলছি না আমি শুধু বলছি ধর্মীয় দিকটুকু মুসলিমরা কি করবে শিরক যেটা তাওহীদ এবং শিরক শিরেক মিশ্রিত যত আমল যত জনেই করবেন না কেন সেটা আমল সেটা কাজ কিন্তু কেয়ামতের দিন সেটাকে ফাজআলনাহু হাবা আম একেবারে হাওয়ায় উড়িয়ে দেওয়া হবে তুলায় ধুনায় সেটা ফেলে দেওয়া হবে সেটা বিক্ষিপ্ত হবে নিক্ষিপ্ত হয়ে যাবে গ্রহণযোগ্য হবে না কেননা তাও হেদ নাই একত্ব জিনিসটা সেখানে নাই সেখানে মিশ্রণ ঘটিয়েছেন হয়তো বা দেবদেবীর মিশ্রণ ঘটিয়েছেন কিংবা কোনো মানুষের সাথে মিশ্রণ ঘটিয়েছেন কিংবা রিয়ার সাথে মিশ্রণ ঘটিয়েছেন সেরকে আসগার যেটা ছোট সে লোক দেখানো মসজিদ বানাবেন তার মধ্যে একটা উদ্দেশ্য আছে লোক দেখানো টাকা দিবেন লোক দেখানো এই যে শিরকে আসগরটা ছোট শিরকটা মিশ্রিত করার কারণেও কিয়ামতের দিন সেটা গৃহীত হবে না তাওহীদ এবং শিরকের ব্যাপারটা এই রকম একটা মুসলিম একটা ভালো মুসলিম একটা ভালো মুমিন এতটাই পিওর এতটাই পরিচ্ছন্ন এতটাই নির্ভেজাল এতটাই খাঁটি যে তার মধ্যে রিয়া প্রদর্শনের মনোভাবটা পর্যন্ত থাকবে না কেন সেটাকেও শিরিক হিসেবে গণ্য করা হয়েছে তবে বড় শিরিক নয় সেটাতে ফিরে আসার খুব সহজ সহজ পথ রয়েছে শিরিক মানে হলো আল্লাহর জাত আল্লাহর অস্তিত্ব আল্লাহ যে আছেন তার সিফাত সহকারে সিফাত হলো তার হাত আছে তার পা আছে তার দৃষ্টিশক্তি আছে তার শ্রবণ শক্তি আছে সবকিছু মিলে যে এক মহাসত্তা যার চেয়ে বড় কেউ নাই কুল আইয়ু সেই আকবারু শাহাদা কুলিল্লাহ ইমাম বুখারি দলিল দিয়েছেন আল্লাহ আছেন আল্লাহর অস্তিত্ব আছে তার দলিল হলো সবচেয়ে বড় অস্তিত্বকার কুল আইয়ু শাইইন কুলিল্লাহ সবচেয়ে বড় অস্তিত্ব সম্পন্ন সাক্ষী বিষয় যেটা সেটা হলো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার চেয়ে বড় কেউ নাই ইমাম বুখারি দলিল দিয়েছেন তার কিতাব আত-তাওহীদে বুখারি বুখারী শেষ অধ্যায় তার অস্তিত্বে কোনো শরীক নেই সেটা কিভাবে আমাদের মুশরিকেরা বলে থাকেন যে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে ভগবানের মাথা থেকে অস্তিত্বের মধ্যে সেরেক করে দিলেন ক্ষত্রিয়র সৃষ্টি হয়েছে ভগবানের বুকের থেকে এই তো তার অস্তিত্বে সেরেক করে দিলেন ব্রাহ্মণ বৈশ্যের সৃষ্টি হয়েছে ভগবানের পেটের থেকে আরেকটা সেরেক করলেন ভগবান নামে কথা বলছি না ভগবান মানে ঐশ্বর্যমান যার ধন আছে সম্পদ আছে তিনি হন ভগবান তিনি রাজাকে একজনকে মানেন আর কি তার নামটা তারা এই দিয়েছেন সেই হিসাবে বলছি আমি ভগবান মানছি না কেন ভগবানের ভগবতী আছে স্ত্রীলিঙ্গ রয়েছে সম্মানিত উপস্থিতি আর শূদ্রের সৃষ্টি হয়েছে ভগবানের পায়ের থেকে তার মানে হলো সব কিছুকে ভগবানের অংশীদার করে ফেলেছেন মহাস্রষ্টার অংশীদার করে ফেলেছেন তার সত্তার মধ্যে তার সৃষ্টির মধ্যে একবার এককত্বের কথা বলছেন অজ এক পাত একমে একমেব মন অতস্য প্রতিমস্তি তিনি এক একক তাকে কেউ জন্ম দেন নাই দেয় নাই তাই তিনিও কাউকে জন্ম দেন নাই তার কোনো প্রতিমা মূর্তি হতে পারে না একদিকে এটাও বলছেন আবার আরেকদিকে বলছেন যে ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় তার বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ভগবানের মাথার থেকে হয়েছে তারা শাস্ত্র দিবে তারা নীতি দিবে তারা আইন দিবে তারা বিধান দিবে এবং রাষ্ট্র পরিচালনা যারা করবে তারা ব্রাহ্মণের ফতোয়া নিয়ে রাষ্ট্র চালাতে বাধ্য আর বক্ষ ভগবানের বুকের মধ্যে যে সাহস হিম্মত ক্ষত্রিয়রা যুদ্ধ করবে রাষ্ট্র চালাবে তারা প্রতিরোধ করবে আর বৈশ্য যদি ব্যবসায়ীরা তারা প্যাট নিয়ে চিন্তা করেন বেশি আয় না সুতরাং ভগবানের প্যাটের থেকে হয়েছে আর শূদ্র যারা শূদ্রন্ত কারায় তার সংকৃতম কৃতমে হোবা তার সাই বহি সৃষ্টি হস ব্রাহ্মণস্য স্বয়ং হোবা মনু শাস্ত্র দিয়ে দিয়েছে যে পায়ের থেকে সৃষ্টি হয়েছে তারা ওই তিন শ্রেণীর বিশেষ করে ব্রাহ্মণদের খেদমত করার জন্যই তারা এই মুচি চামার ডোম ইত্যাদিতে যারা আছে তারা শুধুমাত্র অন্যের খেদমত করবে এদের কোনো শাস্ত্রেও কোনো অধিকার নাই সমাজ জামাতেও কোনো অধিকার নাই তারা শুধু খেদমতে করে যাবে ইত্যাদি ইত্যাদি ওটা আমার আলোচ্য বিষয় না আমি বলছি আপনারা জাতের মধ্যে শিরক করে ফেলেছেন আল্লাহ ইহুদিরা খ্রিস্টানরা আগাইতে আগাইতে আগাইতে আগাইতে গিয়ে বলেই ফেলল যে আল্লাহর যে রোহ যেটার থেকে ইসা আলহ ইসালাম সৃষ্টি সেটা আল্লাহর সৃষ্টি করা রূহ নয় আল্লাহর এখন নিজস্ব রূহ রূহুল্লাহ ইসা রূহুল্লাহ আল্লাহর আত্মা তার মারিয়ামের পেটের মধ্যে ঢুকে গেল সেখান থেকে ঈসা আলাইহিসসালাম পয়দা হলেন আল্লাহে তিনি ইবনুল্লাহ আল্লাহর পুত্র সান অফ গড হয়ে গেলেন সরাসরি এই হলো সরাসরি খ্রিস্টানদের পরবর্তী যুগের শিরক মুসলমানরা বক্তার আগে যাইতে যাইতে যাইতে যেতে বলা শুরু করে দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর সেখান থেকে আবার ঝগড়া লাগিয়ে নিলেন আল্লাহ জাতি নূর না আবার সেফাতি নূর আরে জাত আর সেফাত তো একই তা নিরঙ্কুশ এবং চিরন্তন হওয়ার ক্ষেত্রে আল্লাহর জাত ও যা আল্লাহর সেফাত তার জাতি নুরি বলেন আর সেফাতি নুরি বলেন সেটা যদি অন্য কেউ হয় আল্লাহ ছাড়া সেটা সরাসরি আল্লাহর অস্তিত্বে সেরে কবিতা বানাইলেন মিলাদ পড়ার সময় ওহি যে মুস্তাই আরস্তা খোদা হোকার উতার পড়া মদিনা মে মুস্তফা হোকার আল্লাহ যিনি আরসের বুকে একটা আল্লাহ হয়েছিলেন মদিনায় তিনি মুস্তফা হয়ে চলে আসলেন আল্লাহ যা নবী তা মোহাম্মদ রসুল বন্দি প্রভু নিঃসখা কুলে অবতারে কৃষ্ণ রূপে দেখা যিনি আল্লাহ তিনি মোহাম্মদ তিনি আবার কৃষ্ণ লালনের গান তো এগুলা দিয়ে ভরা মরমী গানের নামে তো আমাদের সেগুলা প্রচার হচ্ছে সাংঘাতিক পরে সম্মানিত উপস্থিতি আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি যে শিরেক কোন কোন জায়গায় কিভাবে হচ্ছে আল্লাহর অস্তিত্বের মধ্যে শিরেক আপনারা কিভাবে করছেন হুজুররাও করছেন বক্তারাও করছেন মাদ্রাসায় পড়ছেন যে আমি হলাম আরব মিন দুনিয়া আইন আইন সারা আরব আইন সারা আরব তাহলে থাকলো কি রব আইন বাদ দিয়ে তিনি সে আইন লাগায় না তিনি হলেন পৃথিবীতে একই কথা এই হলো এক শ্রেণী খ্রিস্টানদের ওই শ্রেণী মোশেক হিন্দুদের ওই শ্রেণী ওজাইরের ইহুদিদের ব্যাপারে আমি আজকে আর আলোচনা করছি না মুসলিমদের মধ্যে এই শ্রেণী আল্লাহর অস্তিত্বের মধ্যে শিরিক করছে দুই দ্বিতীয় শ্রেণী আল্লাহর ইবাদতে শিরিক আউযু বিশ্বাসে এবং আমলে শিরিক এক ব্যক্তি হাতের মধ্যে একটা বয়লা দিয়ে রাখছে সোফরা রং ছিল একটু হলুদ টাইপের আজকাল যেগুলা দেখা যায় পথে ঘাটে হাতের মধ্যে শুধু সুতা বান্ধা ভারতে যাবেন সবার হাতেই সুতা বান্ধা বড় বড় খেলোয়াড় তাদের হাতে সুতা বান্ধা আবার গলার মধ্যে খ্রিস্টানও দেখবেন যে ওই ত্রিশূল আকৃতির ক্রস আকৃতি আসা এইভাবে বুকের মধ্যে বসতেছে সুতা বান্ধা নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে এটা কেন হাতে দিয়েছ বলছে মিনাল ওয়াহিনা একটু জ্বর আসে শরীর একটু দুর্বল এই শরীর দুর্বলতার সাথে হাতের ওই লোহার কি সম্পর্ক হয় দলিল দ্বারা বৈধ থাকতে হবে নয় ডাক্তার সাহেবের বলতে হবে যে এটার মধ্যে এমন কিছু গুণাবলী আছে একেবারে প্রমাণিত যেটার সাথে রোগের সাথে একটা বিরোধী সম্পর্ক আছে যেরকম তেঁতুলের সাথে লবণের সম্পর্ক লবণ দেবেন তেঁতুলের টকত একটু কমে যাবে আবার কচুর সাথে তেঁতুলের সম্পর্ক তেতু গলায় কচু খেয়েছেন গলার মধ্যে খুঁজলাইতেছে তখন একটু তেঁতুল খাবেন ওটা প্রতিরোধ করবে এটা প্রমাণিত হতে হবে তো আপনি হাতের মতো আন্দাজ একটা বাদ দিলেন প্লাস্টিক কালো একটা কি হবে বাত নাশক আদৌ কোন ডাক্তার সাহেব পরীক্ষা করে বলেছেন ল্যাবরেটরিতে এটার মধ্যে বাত নাশক কিছু আছে যদি থেকে থাকে কোনো সমস্যা নাই যদি না থেকে থাকে সেই অন্ধবিশ্বাসটার মধ্যে সেরেক রয়েছে কারণ সোজা কথা বুঝে নিতে চেষ্টা করবেন আল্লাহ নেই বললেন যে এটা কোন সম্পর্ক নেই তোমার এই দুর্বলতার সাথে হাতের মধ্যে খুলে ফেলো মা আফলাহতা আবাদা এই অবস্থায় যদি তুমি মারা যাও কিয়ামতের দিন তুমি কোনো অবস্থাতে মুক্তি পাবে না আয়াত তেলাওয়াত করলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন যত মানুষ আল্লাহর উপর ঈমান আনে তার অধিকাংশই আল্লাহর সাথে শিরক করে মৌখিক ভাবে আল্লাহর অস্তিত্বে আল্লাহ আছেন ঈমান আনে কিন্তু তার বিশ্বাসের মধ্যে শিরক রয়ে গেছে এবং তার আমলে দৈনিক প্র্যাকটিসের মধ্যে তার শিরক রয়ে গেছে বিশ্বাস তিনি সৃষ্টি করেছেন মক্কার কাফেররা বিশ্বাস করে হিন্দুরাও বিশ্বাস করে ইহুদিরাও বিশ্বাস করে খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি সৃষ্টি করেছেন এক কিন্তু দায় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে দায় দায়িত্ব বন্টন করা কি আউযু বিল্লাহি মিনাশ ওয়াল উনসা تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس سورة النجم বিস্তারিত বিবরণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আফারাইতুম লাতা ওয়াল উজ্জা তোমরা কি দেখো না ওই লাতকে আফারাইতুম লাতা ওয়াল উজ্জা এবং উজ্জাকে ওয়া মানাত সালিসাত আল উখরা আবার তৃতীয় নম্বর যেটা সেটার নাম হলো মানাত أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى তোমাদের জন্য পুত্র সন্তান ধারণ করেছ আর আল্লাহর জন্য বানিয়ে নিয়েছো যে আল্লাহর জন্য মেয়ে কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানদেরকে পূজা দিলে আল্লাহ বা গ্রহণ করবেন কেন বাপের মা মেয়েদের প্রতি একটু ভক্তি বেশি থাকে আদর স্নেহ বেশি থাকে যে যদি বলে বাবা অমকে যেটা চাইতেছে রোগ মুক্তিটা চাইতেছে তুমি রোগ মুক্তি দিয়ে দাও বেনাত বানিয়ে নিয়েছে আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন ইন ইল্লা আসমাউন আবাকুম এগুলা শুধু কিছু সংখ্যক নাম সাম্মাইতুমুহা আনতুম আবাকুম তোমরা এবং তোমাদের পূর্ববর্তীরা বাপেরা দাদারা শুধু নামগুলা বানিয়েছ এগুলার কোনো অস্তিত্বই ছিল না এখন আপনারা বলবেন যে আমাদের দেশের এই দুর্গা এই কালী এই সরস্বতী পশ্চিম ভারতের আবার এই সকল নাম ওরা জানে না এটা হলো পূর্ববঙ্গের বঙ্গে এলাকার দেবদেবীরা দুর্গাপূজা ওরা জানে না ওরা এই প্রসঙ্গ ওরা মহাদেবের পূজা করে ওইদিকে এক এক এলাকায় এক এক দেবদেবীর পূজা দুই আড়াইশো বছর আগেও দুর্গাপূজা বলতে কিছু ছিল না জমিদাররা ছোটখাটো একটু পূজা টুজা করতেন জমিদাররা একটু অনুষ্ঠান আয়োজন করতেন কিছু সংখ্যক লোক জড়ো হতো মাত্র সেই দুর্গাকে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে দুর্গার নাম প্রথম কালী না দুর্গা তা বোঝা যেত না দুর্গারও দশ হাত দশভুজ কালীরও দশভুজ আসলে ছোটকালে এই এই জাতীয় এই হলিউড বলিউডের নায়িকার আকৃতি এত সুন্দর দেবী ছিল না কেন যারা বানায় তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হচ্ছে সুন্দরের পূজার দিকে যাচ্ছে যে দেবী যদি হবে তাহলে কালী হবে কেন ছোটকালে তো দেখা গেছে যে এটার একটা লাল একটা জিব্বা আছে রক্তের মতো চোখটা কেমন কালো এবং নীল মিশন অত্যন্ত ভয়ঙ্কর গলার মধ্যে শুধু মানুষের নরমুন্ডের মালা মানুষের মাথার মালা জিব্বাটা কেমন করে বের করে রেখেছে এক ভয়ঙ্কর বিষয় কালীমাতার পূজা হইতে এই সেইটা আস্তে আস্তে দুর্গা হয়ে গেল দুর্গা কি দুর্গা হলে কৈলাসে থাকে কৈলাস কোথায় সে হিমালয়ের পর্বতের কোন জায়গায় মহালয় সেখানে তার আবার তার আরেক নাম হলো পার্বতী আবার ত্রিনয়না চোখ হলো তিনটা দশভুজা দশটা হাত আছে দশ হাত দিয়ে তিনি কি করেন পাপীকে নাশ করেন অন্যায়কারীকে শাস্তি দেন অপরাধীদেরকে তিনি দমন করেন ইত্যাদি ইত্যাদির জন্য তো এক হাত যথেষ্ট না হাত তার দশটা তাহলে হিমালয়ে আবার কি করেন হিমালয়ে আছেন শিব শিব তার স্বামী সেখানে থাকেন এই সময় কেন বাংলাদেশে বঙ্গদেশে আসেন কি করতে যে এটা নাকি তার বাপের বাড়ি বাপের বাড়িতে বেড়াইতে আসে পত্রপত্রিকা যা লিখেছেন আপনারাই লিখেছেন আমি বানিয়ে বলছি না এক কথাও অন রেকর্ড বলছি মহালয়ার থেকে তার স্বামীর বাড়ির থেকে তিনি বেড়াতে আসেন তার বাপের বাড়ি এই বঙ্গদেশের কোথায় তা তারাই ভালো জানেন তারা বেড়ে আসেন তাকে স্বাগত জানানো হয় তিনি আসেন কখনো রুদ্র মূর্তি ধরে ভাঙ্গা চুরার জন্য ধ্বংস করার জন্য তখনও আবার আসেন তিনি এই দেশের একটা শান্তির জন্য নিরাপত্তার জন্য ধন সম্পদের জন্য কখনো হাতিতে চড়ে আসেন কখনো দোলায় চড়ে আসেন কয়েক বছর দেখলাম যে আমাদের নেতা নেত্রীও পর্যন্ত বলা শুরু করেছেন এবার উনি অমুকটাই চড়ে আসবেন এবার দেশের জন্য খুবই ভালো হবে মঙ্গল হবে কিছুই নেই এগুলা কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বাস্তবতাও নেই শুধু কল্পনা আর কল্পনা আপনারা কল্পনা করতে পারেন আমরা যখন ঢাকায় লেখাপড়া করেছি তখন দেখেছি জাদুঘরের মধ্যে বিশাল বিশাল শিবলিঙ্গ এই ওয়ালের দেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানুষের লজ্জা থাকা দরকার শরম থাকা দরকার মানুষের ভাবে যে সম্ভ্রমবোধ সেটাও থাকা দরকার কিভাবে জাদুঘর কর্তৃপক্ষ শিবলিঙ্গ নামে এই বিশাল বিশাল জিনিসগুলো ওখানে রাখেছেন আপনার লজ্জা নাই আপনার শরম নাই আপনার সম্ভ্রম বোধ নাই আত্মমর্যাদা বোধ নাই যে জাদুঘরের মতো জায়গায় শিবলিঙ্গ নামে এই কাল্পনিক বিষয়গুলোকে লেগ রেখে দিয়েছেন সেখানে মুসলিম নারী পুরুষ যাচ্ছে আমি ধর্মের বিরুদ্ধে বলছি না আপনাদের আমি বলছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কি প্রদর্শনী দিচ্ছেন এগুলা আশা করি আড়ালে রেখে দিবেন না হলে ওনাদেরকে দিয়ে দিবেন ওনারা কোথায় নিয়ে সেট করবে সেটা তাদের ব্যাপার আমাদের মানিজ্যতের বিষয় রয়েছে সম্মান সম্ভ্রমের বিষয় রয়েছে সেগুলারও আবার পূজা করছে একেবারে সোজা সেখানে যে পূজা দিচ্ছে সম্মানিত উপস্থিতি জন্যই বলছি আল্লাহ পাক বলেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই কোনো বাস্তবতাও নেই আবার নিজেরাই বানাবেন নিজেরাই সেটাকে পূজা দিবেন সেটার মধ্যে আবার কান্নাকাটি করবেন দেবী মা তুমি রক্ষা করো দেবী মা তুমি ধন সম্পদ দাও দেবী মা তুমি সন্ত্রাস দমন করো ইত্যাদি ইত্যাদি করবেন আবার নিজেরাই গিয়ে সেটা সাগরে ভাসিয়ে দেবেন গচ্ছ গচ্ছ পরং স্থানং সস্থানং পরমেশ্বরী বলে আবার এই সময় আবার তুমি এসো এগুলা কোনো অর্থ হতো বাস্তবতার সাথে এগুলার কিছু হয়েছে সম্মানিত উপস্থিতি মুসলিমরাও আবার শুরু করেছে একই অবস্থা তারা বেশ কিছু পীর মুর্শিদ বানিয়ে নিয়েছে তাদের ধারণা অনুযায়ী পীর মুর্শিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু উলুহিয়ত দেওয়া হয়েছে কিছু অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে রুবুবিয়তের কিছু দায় দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং তারা আমার সিজদা করতে পারে তারা আমার এই এবাদত বন্দে কিছু একটা পেতে পারে তারা আমার নজর নিয়াজের কিছু একটা পেতে পারে তারা আমার আজেজি ইনকেসারের কিছু একটা তারা পাওয়ার যোগ্য এমনকি ল্যাংটা হলেও তাকে যে সেজদা দিচ্ছে হাইকোর্টের সামনে যে কত সেজদা হচ্ছে তারপরে আপনার ওই জিপিওর সামনে পোস্ট অফিসের সামনে ওখানে ছিল রাস্তার মধ্যে এখনো পর্যন্ত ডাইরেক্ট সেজদা হচ্ছে আমরা ছোটকালে দেখতাম ছোটকালে চতুর্দিকে শুধু পেশাব করা হতো আর মাঝখানে কিছু বসে থাকতো ওখানে একটা মসজিদ ছিল মসজিদটা সারিয়ে ফেলেছে কিন্তু ওই শেরেকের আকড়াটা ওখানে এখনো পর্যন্ত রয়েই গেছে সম্মানিত মসজিদের মুসলিয়ানগণ এই যে ধারণা না জানে কি আছে না জানে কোন ক্ষমতা আছে না জানে তার মধ্যে কি শক্তি আছে না জানে সে কিছু দিতে পারে এই যে ধারণাটা এটা হলো বিশ্বাসের সেরে কাপনা আকুল কওলি আল্লাহ পাক এই সকল কাজগুলোকে জাহেলের কাজ বলেছেন মূর্খের কাজ বলেছেন বাতিল কাজ বলেছেন সূরা আয়াতগুলো তেলাওয়াত বলে দাও হে নবী আফা গায়রুল্লাহ তা'মুরুননি আবুদ তোমরা কি আমাকে বলছো যে আল্লাহ ছাড়া অন্য কারো আমি ইবাদত করব আফা গায়রুল্লাহ তা'মুরুননি ইস্তফা ইন্টারগেটিভ সেন্টেন্স এটা প্রশ্নবোধক সেন্টেন্স আফা গায়র আল্লাহ তা'মুরুনি আবুদ আইয়ুহাল জাহিলুন হে জাহিলরা আল্লাহ ছাড়া যারা অন্য কারো ইবাদত করেন তারা জাহেল তারা মূর্খ তারা নির্বোধ তাদের আক্কেল বুদ্ধি নাই না আল্লাহ ছাড়া অপন্য কোনো কিছুর সাথে মাথা নত করবে কেন কোন জন্তুর সাথে মাথা নত করবে কেন নিজে মূর্তি বানিয়ে তার সামনে মাথা নত করবে তার মতো জাহেল আর কে হতে পারে এটা আমি বলছি না এটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা স্বয়ং বলছেন আফা গায়রুল্লাহি তা'মুরুনি আ'বুদ আইয়ুহাল জাহিলুন আফা বিল বাতিল ইউমিনুন বাতিলের উপর তোমরা ঈমান আনো তোমাদের হয়েছে নাকি সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কি আইয়ু যামবি আকবার কোন গুনাহ সবচেয়ে বড় আল্লাহ নবী বললেন যে তুমি আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করো ওয়া হুয়া খালাকাক আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক আল্লাহর সমকক্ষ যদি কাউকে মানো তার অস্তিত্বে তোমার বিশ্বাসে তোমার এবাদতে তোমার আজিজিতে তোমার এনকেসারিতে তোমার চাওয়ায় তোমার আবেদনে তোমার নিবেদনে তোমার দোয়ায় তোমার রুকুতে তোমার সিজদাতে ওয়াহুয়া খালাকাক তিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার সৃষ্টিকর্তা তিনি তোমার রুকু পাবেন তিনি তোমার সিজদা পাবেন তিনি তোমার সালাত পাবেন তিনি তোমার কসম তার নামে খেতে হবে তার কাছে আশ্রয় প্রার্থনা তার কাছেই দোয়া তার কাছেই বিনয় তাছাড়া তো অন্য কেউ কেউ তোমাকে সৃষ্টি করে নাই একমাত্র সৃষ্টি করতে যে তিনি তিনি একাই যেটা পাবেন মহাদেবনে ইবনে জাবাল আল্লাহ তাআলা আনহু বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিঠে তার সাথে সোয়ার হয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইসালামের বিনয় গাধা আমাদের দেশে তো সাধারণ মানুষ সাইকেল চালাইতে চায় না তাই না ভারতে দেখেছি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন এখনো পর্যন্ত ঠিক নয় আপনার যা অবস্থা সঙ্গতি সেভাবে আপনি রাস্তায় হাঁটলে হাঁটবেন সাইকেল চালাবেন যা আর যে সঙ্গতি সেভাবে ইচ্ছে চলবেন কোনো সমস্যা তো নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে আরোহী সোয়ার হয়ে যাচ্ছেন তিনি একাই যাবেন চতুর্দিকে বডিগার্ড থাকবে রাস্তাঘাট সেখানে প্রোটোকল দিয়ে সাফ করে ফেলা হবে চতুর্দিক থেকে অ্যানাউন্সমেন্ট হবে সরেন সরেন সরেন রাস্তা দেন রাস্তা দেন নো নেভার ইসলামে এই জন্য আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে তার পিছনে আবার তুলেছেন মুআদ ইবনে জাবালকে দুইজন যাচ্ছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ইয়া মুআজ মুআজ আতাদ্রি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ও মা হাক্কুল ইবাদি আলাল্লাহ তুমি কি জানো মুআজ আল্লাহর প্রতি বান্দার হক কি আল্লাহর অধিকার কি বান্দার উপরে আর আল্লাহ আল্লাহর কর্তব্য তো আর বলা যাবে না আল্লাহর কোনো কর্তব্য নাই আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ দয়া করেন আল্লাহ করুণা করেন আল্লাহ বাধ্য নন ওই অর্থ এখানে নয় আল্লাহ কি করুণা কি দয়া করবেন মান্নাকে এইটা হলো তার মূল অর্থ যদি বলে আল্লাহর কর্তব্য আল্লাহর ফরজ আল্লাহর ওয়াজিব শব্দটা আল্লাহকে দায়ে ফেলে দিলেন ওই অর্থ নয় এখানে মুহাদ্দিসিন মুফাসসিরিন এবং হাদিসের করা আকেদার ইমামগণ বলছেন ওই অর্থ না এখানে আল্লাহ করুণা করবেন আল্লাহ দয়া করবেন আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ বাধ্য নন কিন্তু বান্না বাধ্য বান্দার অবশ্য কর্তব্য হক এটা আল্লাহ এক আল্লাহ তোমার ইবাদত পাবে এটা আল্লাহর হক মহাদেব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল এটাকে ভালো জানেন কি কার বিষয়টা আল্লাহ নবী বললেন আল্লাহর প্রতি বান্দার কর্তব্য এবং হক আল্লাহর পাওনা আল্লাহর অধিকার আল্লাহর রাইট হলো বুধু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর বান্দারা আল্লাহর দাসেরা আল্লাহর সৃষ্টি জগৎ জিন ইনসান সকলে মিলে এক আল্লাহর ইবাদত করবে তা কিন্তু শিরিক করবে না ইবাদত করবে শিরিক করবে না বিহীন খাঁটি ইবাদত এটাই হলো আল্লাহর রাইট এটা আল্লাহর হক শুধু ইবাদত করলাম হলো না শুধু দাসত্ব করলাম হলো না সেটা শিরক বিহীন হতে হবে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ এমন ভাবে ইবাদত করো তার মধ্যে যেন কোনো শিরকের গন্ধ না থাকে আর বান্দার কি বান্দার প্রতি আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ সেটা কি সেটা হলো যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা আল্লাহ ইউআযিব আল্লাহ পাক শাস্তি দিবেন না মান লা ইউশরিক বিহি শাইআ আল্লাহর সাথে যে শিরিক না করবে এক আল্লাহর ইবাদত করবে তাকে আল্লাহ পাক শাস্তি দিবেন না এটি আল্লাহর বড় দয়া জান্নাত বহু দূরের কথা শাস্তি না দেওয়াটাই আল্লাহর বিরাট দয়া আপনি শিরিকবিহীন ইবাদত করবেন এই জন্য আল্লাহ পাক দয়া করে আপনাকে শাস্তি দিবেন না তারপর অতিরিক্ত দয়া হলো আপনাকে জান্নাত দেওয়া তার উপরে সর্বশ্রেষ্ঠ দয়া হলো আল্লাহ পাক আপনাকে তার নিজের চেহারাটা দেখাবেন এটা বুঝবেন কিন্তু হাদিসটা ঠিক মতো আল্লাহর হক হলো আপনি এমন ভাবে ইবাদত করুন শিরিক করবেন না খালি ইবাদত নয় আর আল্লাহর দয়া হলো আপনার উপরে শিরিক ছাড়া যদি ইবাদত করেন তাহলে আপনাকে তিনি জাহান্নামে দিবেন শাস্তি দিবেন না এক নম্বর দুই নম্বর হলো জান্নাতে দেওয়া হলো আল্লাহর অতিরিক্ত দয়া সর্বশেষ সর্বশ্রেষ্ঠ দয়া হলো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নিজে আপনাকে দেখা দিবেন সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন আল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা সূরা নিসারের আয়াতের তাফসিরে নিশ্চয়ই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কাউকে অনু পরমাণু পরিমাণ জুলুমও করবেন না এই হলো আয়াত আর তাফসীর আনছেন যতটুকু মনে পড়ছে রাবি আবু সাইদ খুদ্রি রবিল্লাহ তালানহ সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কেয়ামতের দিন কি আল্লাহর বান্দারা আল্লাহকে দেখবেন আমরা কি আল্লাহকে দেখতে পারবো আল্লাহ পাক বললে শোনো যেদিন আকাশে মেঘ থাকে না মেঘমুক্ত আকাশে আবারে ভর দুপুরে আকাশের সূর্য ওঠে এটা কি এটা যে সূর্য এটা বুঝতে বা দেখতে তোমাদের কোনো সন্দেহ আছে না আকাশে মেঘ নাই পরিষ্কার সূর্য এটার মধ্যে কিসের সন্দেহ এটা তো পরিষ্কার যেদিন পূর্ণিমার চাঁদ উঠে আকাশে মেঘ থাকে না মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় দেখা যায় না পরিষ্কার এ দেখা যায় আল্লাহ নবী বলেন ঠিক সেই রকম কেয়ামতের দিন তোমরা আল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারবে তবে কাহিনী আছে কাহিনী হলো সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা হলো মুশরিকরা আর যাদের সাথে তারা শিরিক করে তারা আনসাব যেগুলো আছে আউসান যেগুলো আছে নাদা মুনাদিন একজন ডাকতে থাকবে তৎপর কুল্লু উম্মতিন মা কানা তা'বুদ প্রত্যেক উম্মত প্রত্যেক কম প্রত্যেক জাতি অনুসরণ করো যাদেরকে তোমরা পূজা করেছিলে মুশরিকরা তোমরা দুর্গার অনুসরণ করো শিবের অনুসরণ করো সরস্বতীর অনুসরণ করো মহাদেবের অনুসরণ করো আরবে যদি যাই আবার ভারতের বাইরে খেপে যাবেন আমি আরবে চলে যাই লাতের অনুসরণ করো মানাতের অনুসরণ করো হবলের অনুসরণ করো অর্থ ভালো মানুষ ছিল মূর্তিগুলাকে নামে দেওয়া হবে মূর্তিগুলার অনুসরণ করো তাতবা কুল্লু উম্মতেন মা কানাত তাবুদ যার এবাদত করেছিল অন্যায়ভাবে তাদের পিছনে পিছনে ছুটতে থাকো অনুসরণে এই সকল কথিত দেব দেবী মূর্তি সহকারে আনসা বলা ওসান যত পারেন আপনারা সৌধ বানাতে থাকেন আর তার অনুসরণ করতে থাকেন সহিউল বুখারীর সহি হাদিস নিঃসন্দেহে সত্য যারা যেটাই বানাবেন সেটা এবং সেটাকে অতিরিক্ত সম্মান যেন শেরিকের পর্যায়ে চলে যাবে তার পিছনে পিছনে ওরাও জাহান্নামে যাবে এবং আপনারাও যাবেন সহিউল বুখারীর পরিষ্কার হাদিস दिल तुझे दे भी गया सिला अपने ले भी गया आके बैठे कोई ना थे फिर निकाले भी गए আপনি একেবারে আল্লাহর জন্য নিবেদনের দাবি করবেন মনের থেকে ওই সকল কিছু তাড়াতেও পারবেন না কেউ পারবেন না বাপ দাদার কারণে কেউ পারবেন না প্রচলনের কারণে কেউ পারবেন না নিজেদের রাজনৈতিক নীতি আদর্শের কারণে কেউ পারবেন না সামাজিকতার কারণে কেউ পারবেন না একেবারে কি করি ইত্যাদি ইত্যাদির কারণে আল্লাহকে এর জন্য নিবেদন করেছেন আবার মনের মধ্যে একটু টুকরা টুকরা রেখেও দিয়েছেন নো নেভার এটা ইসলাম নয় তৌহিদ পরিষ্কার শিরককে সাফ করে দিতে হবে মনের থেকে ফামান ইউমিন বিল্লাহ فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها আগে তাগুতকে অস্বীকার আমি মানি না আমি মানি না আমার মন থেকে সেটা পরিষ্কার সাফ শিরিকের যে কোনো ধরনের ময়লা আবর্জনা সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক ধ্যান ধারণার ক্ষেত্রে হোক আল্লাহর অস্তিত্বে হোক আল্লাহর নাম ও গুণাবলীতে হোক আল্লাহর এবাদত বন্দিকিতে হোক আমার আচরণ হোক চিন্তাধারা হোক সমাজের প্রচলনে হোক রাজনীতিক হোক পারিবারিক হোক যা কিছু হোক না কেন সম্পূর্ণরূপে সাফ করে দিয়ে আমি একজন মুসলিম আমি একজন ইমানদার না হলে তো ওগুলার পিছনে পিছনেই ছুটবেন পরিষ্কার এই দল এতে বোঝা যাচ্ছে যে দলীয়ভাবে মোশরেকরা এবং তারা যাদেরকে পূজা করে তারা আগে যাবে বাকি থাকবে আহলুল কিতাব গোব্বারাত আহলুল কিতাব বলা হয় সোহেল বুখারিতে আহলুল কিতাবদের মধ্যে যারা শিরেক তেমন করেনি আর এবাদত বন্দীকে নামান নানান কিস্তে কার্যক্রমে কিছু সমস্যা আছে ছোটখাটো টুকটাক রয়ে গেছে সেটা একবার গুব্বারাত আল কিতাব থাকবে আর মোমেনদের মধ্যে যারা বাররুন ফাজের ফাজির ভালো মোমেন এবং ফাজির মোমেন ফাসেক মোমেনাও থাকবে দুই দলই থাকবে ফাসেক মোমেন একজন আহলে কিতাবের চেতে একজন ইহুদি খ্রিস্টানের চেতে একজন মুশরিকের চেতে অনেক অনেক মর্তবার অধিকারী ফাসেক মুমিন এটা মনে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা ফাসেকের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে যদি তার মধ্যে শিরক না থাকে ও এক সময় যাবে জান্নাতে শিরক এত মারাত্মক জিনিস ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين হে নবী তোমার কাছে ওহী করেছি তোমার পূর্ববর্তী যত নবী এসেছে তাদের কাছে ওহী করেছে লাইন ইন তুমি যদি কোন ধরনের শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুক অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ লাম তাকিদ আবার নুন তাকিদ লা ওয়া ইলাইয়া লা ইন আশরাকত লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা মিনাল খাসিরিন হে নবী তোমার কাছে ওহী করেছি তোমার পূর্ববর্তী যত নবী এসেছে তাদের কাছে ওহি করেছে তুমি যদি কোন ধরনের শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ লাম তাকিদ আবার নুন তাকিদ লাহবাতান শব্দটা হলেই চলত আপিল হবে লাম তাকে অবশ্যই শেষে আবার নুন তাকে নিশ্চিত ভাবে লাইয়াহ বাতান্না অবশ্যই অবশ্যই নিশ্চিত হবে নিঃসন্দেহে খাত তোমার আমল বরবাদ যত আমলই করো না কেন প্রথম আয়ের তেল করেছিলাম ওটার সাথে মিলিয়ে দিলাম আপনাদের জন্য ওরা তা কুনান্না মিনাল খাসিরিন লুজার হবে নোকসান হবে তোমার সব শেষ হয়ে যাবে তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে বরং এক আল্লাহ ইবাদত করে কুমিনার সাকরিন এবং আল্লাহর শুকুরকারীদের অন্তর্গত হও হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছ তৌফিকের উপর কায়েম থাকার তৌফিক দিয়েছ সকল প্রকার সেরেক থেকে আমাকে দূরে থাকার তৌফিক দিয়েছ এই জন্য আল্লাহ শুক্রের বুক করো বলো আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী আসবে আহলুল কিতাব হুব্বারাত আহলুল কিতাব আর বার এবং হাজির আর মুসলমান যারা তারা থাকবে আহলে কিতাব ইহুদিদেরকে দেওয়া হবে ডাকা হবে দেখে বলা হবে কি চাও তোমরা যে রাব্বনা আকাশ না বড় পিপাসা লেগেছে সূর্য তো এক মাইল উপরে কঠিন রোদ কঠিন তাপ কোটি কোটি মানুষের ভিড় সেখানে পিপাসার্থ কাতর প্রথমেই বলবে আরব্বানা আকাশ হাতিস না বড়ই পিপাসা লেগেছে একটু পানি দিবে আল্লাহ বাবা বললেন কেদার আল্লাহকে বাদ দিয়ে তোমরা ওজায়ের কে আল্লাহর পুত্র বলেছিলে ওই দিকে আগে যাও মরিচিকার দিকে আগে যাবে সেখানে জাহান নাম পেতে রাখা হয়েছে সেখানে তারা পড়ে যাবে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হবে কি চাও ওরা বলবে হাতিসটা না হব না আমাদের লাভ বড়ই বাসা লেগেছে কাতর হয়ে পড়ছে একটু পানি হবে আল্লাহ বললেন তোমরা মিথ্যা কথা বলেছিলে পৃথিবীতে আমার বান্দা আমার দাস আমার নামে আমার রাসুল ঈসা তাকে তোমরা আমার পুত্র সাজিয়ে মিথ্যাচার করেছিলে আজকে তোমাদের রেহাই নেই এগিয়ে যাও মরিচিকার দিকে এগিয়ে যাবে জাহান নামে পতিত মোমেনদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কি তোমাদেরকে কিসের অপে কিসের অপেক্ষা করছো আল্লাহ কেয়ামত বাড়ি জিজ্ঞাসা করবে কিসের অপেক্ষা করছো আল্লাহ পৃথিবীর বুকে এমন একটা পরিস্থিতি করেছিলাম পৃথিবীতে এমন একটা সমাজে বসবাস করেছে চতুর্দিকে শুধু সমস্যা আর সমস্যা বিপদ আর বিপদ চাপ আর চাপ উপরের চাপ নিচের চাপ ডানের চাপ বামের চাপ নানান সাংস্কৃতিক চাপ ধর্মীয় চাপ পরিবেশের খারামি সকল কিছুর মধ্যে টিকে ছিলাম অলাম নুসাহেব হুম আমরা তাদের সাথে ছিলাম ফারাক না হুম তাদের থেকে দূরে ছিলাম আবার বলে যে অলাম নুসাহেব হুম তাদের সঙ্গীও আমরা ছিলাম না নাচতে যায় না যেখানে সেখানে হাদিস বোঝার চেষ্টা করে জান্নাতে যেতে চান আবার সবাই সাথে মিশবেন দূরে ছিলাম সাহেব তাদের সাথেও ছিলাম না একই কথা দুই ভাষায় বলা হয়েছে কি চাও আমরা আমাদের রবের অপেক্ষা আছি এখানে আমাদের রবের অপেক্ষা করছি আল্লাহ বলবে আনা রব্বুকুম আমি তো তোমাদের রব এই সময় আল্লাহ পাক দেখা দিল তখন বান্দারা বলে উঠবে আমরা পৃথিবীর সেরেক করিনি আমরা পৃথিবীতে সেরেক করিনি আমরা পৃথিবীর সেরেক করিনি তিনবার বলবে সেরেক না করাটা বড়ই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমাদের মনে রাখতে হবে সংঘাত অত্যন্ত দৃঢ়ভাবে বহুভাবে সেরেক করি আমরা মুশ্রিক যারা তারা তো সেরেক করে সেরেক কি তাদের ধর্মে ধর্ম রূপান্তরিত করে ফেলেছে ভাষার সেরেক ছেলেরা ছাত্র রাস্তায় নামলো নামার পরে গাড়ির লাইসেন্স নেই এই নেই সেই নেই যদি স্বল্প সময় শেষ করা ভালো ছিল পরবর্তী যেগুলো ওইটুকুর সাথে আমি নিজেও একমত না অতটা নয় একটা পর্যায়ে যা থামতে হয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ভালো কাজ হয়েছে কিন্তু পরিবর্তন কিছুই হয় নাই ডক্টর মুজাফর আলোচনা করছেন নীতি নৈতিকতার উপরে গত সপ্তাহ এর উপরে আমারও সম্পূর্ণ পূর্ণাঙ্গ বক্তব্যই ছিল পরিবর্তন হবে কোথা থেকে মানুষ তো একই তিন দিনের আন্দোলনে মানুষ পরিবর্তন হয় বিরাট সংগ্রামের পরে মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর তেইশ বছরের মহা সংগ্রামের পরে একটা ভালো বাহিনী আল্লাহ নবী গড়ে তুলেছেন তারপরে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে তোমরা তিন দিনের আন্দোলন করে দৃষ্টি আকর্ষণ করতে পারবে মাত্র যে শুধু বতল পরিবর্তন হবে মত পরিবর্তন হবে না মত মানুষকে সংশোধন করার জন্য কে আছে কে মানুষকে মানে আছে কে মানুষকে মানুষের কথা বলছে যারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে খালি রাজনৈতিক বক্তব্যই যারা ক্ষমতায় থাকে আমি কি কি ভালো কাজ করেছি সেই ঘোষণা যারা বিরোধী দলে থাকে আমি মুক্তি চাই মাপ চাই এই করবো সেই করবো খালি ঘোষণা কে কোন বক্তা কবে বলেছেন যে আমরা মানুষ বানাতে চাই মানুষকে এই পদ্ধতি মানুষ মানুষ হয় নীতি নৈতিকতা কি দুই দিনের স্লোগানে হয় তারপরও দৃষ্টি আকর্ষণ আলহামদুলিল্লাহ সেখানে একজন প্রফেসর সাহেব লেখলেন আর্টিকেল লেখলেন জাতীয় একটা দৈনিক তার মধ্যে লেখলেন আমি তোমাদেরকে প্রণতি জানাচ্ছি জুতাই প্রফেসর মানে জাতীয় প্রফেসর আর কি শুনতে একটু খারাপ শোনা গেল আপনাদের কাছে ঘাপটিমারা প্রফেসর সাহেব তার মধ্যে লিখলেন আমি তোমাদেরকে প্রণতি জানাচ্ছি এখন যদি আমি জিজ্ঞাসা করি হাজার হাজার ছাত্রদেরকে প্রণতি অর্থ কি মুসলমান হলে বলে আমি তোমাকে সালাম জানাচ্ছি খ্রিস্টান হলে বলে সেলুট জানাচ্ছি ওয়েলকাম মানে করছি ধন্যবাদ দিচ্ছি এই প্রণতি কি জুতাই অধ্যাপক সাহেব উনি আর কোন শব্দ খুঁজে পান না প্রণতি মানে প্রণাম দেবতার সামনে মাথা নত করে যেটাকে একেবারে করা হয় ওটা প্রণতি জানানো উনি জানেন যে নব্বই ভাগ মুসলমানের দেশে তিনি একটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওনার মধ্যে জুতাই প্রফেসরের তকমাও লাগানো আছে উনি প্রণতি ছাড়া কোনো শব্দ খুঁজে পান মুসলমানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে গেলাম সেদিন এক প্রোগ্রামে দেখলাম চতুর্দিকে সমাবর্তন অনুষ্ঠান সমাবর্তন কি হিন্দুদের জীবনের দশটা ধারা আছে প্রথম হলো জাত কর্ম জন্মের সাথে সাথে কি করবে মুসলমানের সেই বিধান আছে কি করবে আজান দিবে ওখানে ওদেরও জাত কর্ম আছে জাত কর্মের পরে আছে আবার উপনয়ন আছে নামকরণ আছে নাম কি রাখবে মুসলমানের সেই বিধান আছে আবদুল্লাহ নাম ওনারা ওনাদের নাম রাখবেন সেটা তাদের বিষয় তারপর আছে উপনয়ন উপনয়ন মানে হলো হোলি থ্রেড একেবারে ব্রাহ্মণ বা তাদের ধর্মগুরুরা গলায় কিংবা কোথাও পৈতা বেঁধে দিবে এটা হলো উপনয়ন তার বলে চূড়াকরণ চুলের কি হবে সাত দিনের দিন মুসলমানের চুল চেষে দিতে হবে এটা ইসলামে আছে ওদের আবার একটু বড় হয়ে গেলে চতুর্দিকে চাইছে মাথার মধ্যে একটু চুল দিকে টিকে রেখে দিতে হবে এটার নাম হলো উপনয়ন চূড়াকরণ তারপরে কি হবে তারপরে আশ্রমে যাবে কিংবা গুরু গৃহে যাবে বেদ বিদ্যা শিখার জন্য মুসলমানের বিধান আছে তারা সর্বপ্রথম কোরআনে কারিম শিখবে এই বিধান রয়েছে তারপরে কি করবে তারপরে স্নাতক হবে বেদের ভূমিকায় সব লেখা আছে স্নাতক স্নাতক মানে বিদ্যা শেখা শেষ হলো চারি ভেদ সে চর্চা করে আসলো তারপরে ধর্মীয় বিদ্যা যত কিছু সব শেষে আসলো তখন ব্রাহ্মণ মাতার যিনি গুরু আছেন ঋষি আছেন আচার্য মশাই আচার্য চর্চা করেন তিনি হলেন আচার্য তিনি সেই গুরু মশায় তাকে স্নান করিয়ে দিবেন গোসল করাই দেবেন তিনি স্নাতক হলেন সমাবর্তন মানে হলো তিনি স্নান শেষ করে যখন বাড়িতে ফিরে আসবেন সেটা নাম হলো সমাবর্তন তারপরে বিবাহ তারপরে তিনি বিয়ে করবেন তারপর যখন মারা যাবেন অন্ত্যেষ্টিক্রিয়া হবে অন্ত্যেষ্টিক্রিয়া পত্র বেদের ভূমিকায় সব লেখা আছে গ্রামে গঞ্জে পারেন না যেহেতু হুজুর সেখানে বৈশাখ থাকে হুজুরের কাছে আজান দেওয়ার জন্য যাইতে হয় নাম নেওয়ার জন্য যাইতে হয় অন্য পাশান ও ব্রাহ্মণ সর্বপ্রথম মুখের মধ্যে ভাত দিয়ে দেবে অন্য পাশান করবে ইত্যাদি ইত্যাদি মুসলমানের যেটাকে আকিকা বলা হয় আর কি ওদের নিয়ম আছে এখানেও নিয়ম আছে যেহেতু গ্রামে গঞ্জে সর্বত্র হুজুরা থাকেন হিন্দুদের সব শব্দ ওখানে প্রয়োগ করতে পারে না কিন্তু বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে তার প্রয়োগে বাধা নেই সেখানে স্নাতক হবে সমাবর্তন হবে শব্দ শব্দ দূষণ এগুলোর নাম হলো মূত্র বুদ্ধি না মুক্ত বুদ্ধি কি যেন বলে প্রবুদ্ধি ওখানে সব বুদ্ধির জায়গা কুকর্মের জায়গা যত ধরনের কুভাষা আমি সবাইকে বলছি না চ্যালেঞ্জ সেখানেও আছে না হয়তো কবে ওটা মন্দির হয়ে যেত পুরা মন্দির হয়নি পারবেন না অসম্ভব সতেরো নব্বই ভাগ মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয়ে সেখানে কুকর্ম করতে পারবেন কিছু কিন্তু টিকে থাকতে পারবেন না অসম্ভব ব্যাপার আবুল মনসুর আহমদ সাহেব তার বাংলাদেশের কালচার সব লেখে দিয়েছেন যখন এই দেশের মুসলমানরা ইসলাম গ্রহণ করে ফেলেছে কিছু কুকর্ম করতে পারবেন ভাষা ভাষা খাটাইতে পারবেন মাঝখান দিয়ে দুধের মধ্যে কিছু সোনা দিতে পারবেন এটা অন্য কথা কিন্তু চেঞ্জ করতে পারো পরিবর্তন হবে না মুসলমান মুসলমান ইসলাম গ্রহণ করেছে সম্মানিত ভাই এগুলো হলো ভাষা দূষণ তারা ঘটিয়ে দিচ্ছেন চতুর্দিক থেকে অনুরোধ প্রেসিডেন্ট সাহেবদের ধন্যবাদ তিনি কনভোকেশনে এসে একবারও এই সকল শব্দ উচ্চারণ করেন নাই তিনি নিজেকে আচার্য বলেন নাই তার ভাষণে তিনি বলেছেন যে আমি সকল শব্দ উচ্চারণ করেন নাই তিনি নিজেকে আচার্য বলেন নাই তার ভাষণে তিনি বলেছেন যে আমি ইন্টারমিডিয়েট পাস করেছিলাম থার্ড ডিভিশনে একষট্টি সালে উনি সত্তর সালে এসে বিয়ে পাস করেছি কেন পরীক্ষার হল থেকে আমাকে আয়ু মনে আমরা ধরে নিয়ে যায় পরীক্ষা দিতে পারিনি কিন্তু তিনি নিজেকে বলছেন এখন আমি ফর্মও তুলতে পারি ঢাকা বিশ্বের সেই যোগ্যতাও ছিল না আমি এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার আচার্য বলেন নাই ধন্যবাদ পূজা শুরু হবে ভাষা দূষণ কয়েক বছর শুনতে পারলাম যে সর্বজনীন দুর্গোৎসব কয়েকদিন নেতা নেত্রীরাও বললেন দুই বছর যাবত শুনছি না আলহামদুলিল্লাহ কিছু কিছু কাজ হয় আমাদের বক্তব্যে দূর দূরান্ত থেকে গোয়েন্দা বিভাগকে অনুরোধ করি শব্দগুলো আপনারা জায়গায় জায়গায় পৌঁছে দিন আমরা কারো পক্ষ নয় বিপক্ষ নয় ইসলামের পক্ষে কথা বলি মারাত্মক মারাত্মক সমস্যা যে জায়গায় আছে আমরা দৃষ্টি আকর্ষণ করো এটা সর্বজনীন নয় পশ্চিমবঙ্গের বাইরে যান দুর্গান আমি কিছু তারা কিছু চেনেও না ওই পূজা শেখারও নাই সর্বজনীন কি করবো নব্বই ভাগ মুসলমান সর্বজনীন হলে নব্বই ভাগ মুসলমানকে দুর্গার পূজা করে নাকি প্রশ্নে উঠে না এটা আপনাদের পূজা আপনারা করেন সেটা আপনাদের বিষয় এটা সর্বজনীন নয় আবার অতিরিক্ত শুভেচ্ছা মানে এর পক্ষে দেওয়া যাবে না কেন এটা সেরে আবার সংবাদ কর্মীরা যা করছেন আজকাল টিভি খুললেই দেখা যাবে যেন ওনাদেরই ধর্মীয় অনুষ্ঠান হবে কিনা তারা দেশের নাগরিক আপনি বিজ্ঞপ্তি আকারে দিতে পারেন যেভাবে মূর্তি দেখাচ্ছেন এখন অনেক আগের থেকে যেভাবে তুলির কাজ দেখাচ্ছেন যেভাবে চেহারা দেখাচ্ছেন যেভাবে প্রচারণ চালাচ্ছেন আপনি সিরেকের মধ্যে নিমজ্জিত হচ্ছেন টিভির সেন্টারের মালিক গুলাকে আমরা বলবো পরিচালকদেরকে বলবো আপনার সেরে কি গুনার মধ্যে নিমজ্জিত হচ্ছেন এখন যদি বলি যে উদারতার কারণে করতে হবে আমি অনুরোধ করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে একবার শুধু বের করেন তো ভারতের সর্বজনীন সেখানে গরু জবাই করা হবে গরু জবাই তো বন্ধ একবার বের করেন গরু জবাই করা বেদে বৈধ তারপরও তাদের মধ্যে বেরোবে আপনি কোন জাতের মুসলমান নাগরিক অধিকার দিতে হবে প্রোটেকশন দিতে হবে তাদেরকে কোন ধরনের সমস্যা যেন তাদের নিজস্ব পূজা পার্বণ না হয় কিন্তু আপনি মধ্যে কিভাবে বের করেন একজন মুসলমান হিসাবে ধর্ম শেষ করেন কিভাবে সময় তো বুঝতে দিই বক্তব্য আমি শেষের দিকে নিয়ে আসছি সেরেক প্রসঙ্গে এই জন্যই বলছি দুটো দুই জিনিস নাগরিক অধিকার দেওয়া এবং প্রোটেকশন দেওয়া এক জিনিস আর নিজে শেরিকের মধ্যে ঢুকে পড়া শেরিককে সাপোর্ট দেওয়া শেরিকের প্রচারণা চালানো দুটো ওটা আবার আলাদা আরেক জিনিস সময় বুঝতে একটা হাদিস তর্জমা করে আমি শেষ করবো ইনশাআল্লাহ আজিজ আমরা খোদবা লম্বা করে যেটা শূন্য অনুযায়ী হয় না এটা শেষ করি তার একদিন শাহাব বলেন সেখানে কিছু নজর নিয়াজ না দিলে সেখানে যেতে পারতো না বললো কার্রেব কিছু একটা দাও বললো নাই সাইন দেশেন হাতটাও কার্রেব আমার কাছে কিছুই নেই আমি কি দিব যে কার্রেব বলো জোবাব একটা মাসি হলেও দাও একটা মাসি ধরে নিয়ে বাস ওখানে দিয়ে দিলাম রাস্তার পাশে যেরকম কবর মাজার তাকে এক পয়সা দুই পয়সা দেয় কেউ কিছু মনেও করে না তাই না মাছি দিল একটা ছেড়ে দিল আল্লাহ না আর একটা মাসি দেওয়ার কারণে জাহার নাম চলে গেল পয়সা ছোট ছোট বড় কথা নেই যে নিয়ত নষ্ট করলেন সেটাকে ধারণা পোষণ করলেন তার উপর ভিত্তিতে একটা মাসি দিলেন আর জাহান নামে চলে গেল আরেকজনকে বললো কার রে দাও কিছু বলল যে আমার কাছে কিছুই নাই বলে কার রে বলো তো বাবান একটা মাস মশা মাসি দিলেও দাও মশা মাসি দিলে কিছু লাভ হবে ওদের তো ওরা চায় সেরেকের মধ্যে ঢুকানোর জন্য আপনি ঢুকবেন না ওখানে আমার কাছে কিছুই নেই আমি কি দিব কারণে বলো যে বাবা মশা মাসে হলে দিতে হবে জুতা খুলে মাদারে যাইতে হবে পিছন ফিরে বাইরে আসতে হবে আপনার নিয়ম আছে কিছু হলেও দিতে হবে খালি হাতে যাবেন কেন কেউ ফিরে না খালি হাতে খাওয়া দরবারে দরবার খালি হাতে আসবেন না তো খালি হাতে যাবেন কেন সম্মানিত উপস্থিত বলল যে মা কুন্তু আল্লাহ ছাড়ার কারো জন্য আমি কোন মশা মাছু দেব না তারা তার ঘাটটা কেটে ফেললো আমি কোন মশা মাছু দেব না ফকারাবু অনুখা তারা তার ঘাটটা কেটে ফেললো দেখালাম জান্না এই চ্যালেঞ্জের কারণে সে জান্নাতে চলে গেল আপনি তৌহিদ এবং শিরিক আপনার জন্য চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মসজিদের বাহিরে বহু মানুষ কষ্ট করেন কষ্টটা একটু উপশম আর আগের কথা বলেছিলাম যে দুইটা নিয়ত আল্লাহ পাক অনেক সময় কবুল করে থাকেন অধিকাংশ সময় কেউ যদি মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান বানাতে চায় আল্লাহ সেটা কবুল করেন কোন না কোনো সেটা হয়ে যায় হজের নিয়ত যদি কেউ করেন জীবনের শেষ প্রান্ত হলো আল্লাহ কোনো না কোনো ভাবে অবস্থা করে দেন সম্ভবত আর আগের খুদ্ায় বলেছিল গত জুমায় ডক্টর মুজাফরের শুনলাম যে জায়গাটা বায়না হয়েছে আলহামদুলিল্লাহ একটু বড় হওয়ার সুযোগ হবে একটু আরামে আয়েসে বা অত শান্তির সাথে তৃপ্তির সাথে বসে সালাত আদায় করা সম্ভব হবে ইনশা আল্লাহ আজিজ এর আগেও আমরা হাক ছেড়েছিলাম আমি ডক্টর মুজাফর সহ সবাই আপনারা বেশ দান খয়রাত করেছিলেন বা এখানে মোতাল্লি সব দীর্ঘদিন যাবৎ এটা দেখাশোনা করেন বড় কষ্ট করে পিস্তল নিয়ে বসে থেকে থেকে এই মসজিদটা দাঁড় করেছিলেন এটা যে সেই ছাপড়া করতে এই পর্যন্ত আসবে কার কল্পনা ছিল আমি তো চিন্তামই না বহু পরে এই মসজিদের সাথে আমার পরিচয় হয়েছে সোজা কথা সত্য কথা যেটা আলহামদুলিল্লাহ মায়নাপত্র হয়ে গেছে আপনারা আবার দানের হাত খুলবেন আলহামদুলিল্লাহ দুই কোটি নব্বই লাখ টাকা আপনারা দিয়েছেন আগে আড়াই কোটি টাকা লাগবে হয়ে যাবে আগেও যখন হয়ে গেছে এখনো হবে আমি পয়সা নিয়ে চিন্তা করি না এখানকার জন্য ইনশাল্লাহ আপনারা দিয়ে দেবেন রশিদ দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ভালোভাবে সুন্দর হয়ে দেবেন তবে একটা কথা আছে যে মহাজনের হইল ক্যাশের চিন্তা ফকিরের হইল ঝোংড়ার চিন্তা এটা একটা কথা প্রচলিত কথা তো ফকিরকে জিজ্ঞাসা করলে এক একে কত হয় ওই দুই রুটি হয় তাহলে দুই টাকা হয় না ওই দুই টাকা আমাকে কেউ দিবে না আমার পেটের চাহিদা দুই রুটি বলি আমার দাদার যুগের কথা দিল্লিতে যখন পড়তেন তখন মুঘল বংশের লোকেরা তখন ফকির হয়ে গেছে পথে পথে ভিক্ষা করে রাজবংশকেরা তারা ভিক্ষা করত তিন রুটি উপর গোস্ত কোন হে আল্লাহ কা দোস্ত তিন রুটি আমি তার উপর গোস্ত দিতে হবে আল্লাহর দোস্ত কে আছে তাও তো কাজেই আমাদের চাওয়া তো ওইরকম আমি আগের যেটা বলতেছিলাম আমার চাওয়া তো ওইরকম আমি আগের যেটা বলতেছিলাম আমার লক্ষ্য তো হলো মসজিদের তো হবে তার উপরে একটু হাদিস কোরআন পড়ার যে ব্যবস্থাটা হয় ওই চিন্তাটা খালি আমার মাথায় করে সারা জীবন দেশে বিদেশে পড়াশোনা করে এসেছি কাজে লাগাতে পারি নাই একটা মোহাম্মদ মডেল মাসা আলহামদুল্লাহ হয়ে গেছে ওটা যদি ফিডার প্রতিষ্ঠান হয় আল্লাহ যদি এখানে মসজিদে বড় করতে দেন যদি আমরা সেখানে আর দু একজন উস্তাদ নিয়ে সাহি বুখারি মুসলিম সহ তফসির খোলা পড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ বছরের দশ থেকে পনেরোটা আলেমে ভাই করতে পারি ওই মাপের ওই মানের সব না পাইকারি মারা যাবে না যদি ওই মাপের বানানো যায় ইনশাআল্লাহ দেশের জন্য জাতির জন্য কাজ হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى اعلى واولى وعز وجل واتم واهم واكبر Thank you. Thank you.